الله قد افترض عليهم خمس صلوات في كل يوم وليلة إلى آخر الحديث رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে গত জুমার আগের জুমায় আমরা দাওয়াতি বিষয় নিয়ে কিছু আলোচনা করেছিলাম সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে ভ্যালেন্টাইন ডে এবং ভাষা আন্দোলন সম্পর্কেও যৎকিঞ্চিত আলোচনা হয়েছিল ওটার পুনরাবৃত্তি করার সুযোগ আমাদের হাতে নাই যেহেতু দুবার হয়ে গেছে আজকের আলোচ্য বিষয় দাওয়াতি ক্ষেত্রে যারা দিনের দাওয়াত দিবেন মানুষকে ভালো কথা বলবেন কোরআন হাদিসের দিকে ডাকবেন তাদের যে গুণাবলী সেই গুণাবলীর মধ্যে বিশেষ যে গুণা গুণ থাকা দরকার সেটা হলো যে দাওয়াতটা হবে তাদরিজিয়ান স্তর বাই স্তর মানে এটা হলো কোরআনী উসলুব এটা মানুষ এটা জিনিসে অভ্যস্ত এক্ষুনি ছেড়ে দিন এই মুহূর্তেই বর্জন করুন হয়তোবা সাময়িকভাবে সে বর্জন করতে পারে কয়েকদিন পরে আবার ওইটা শুরু হয় কারণ যে তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি যায় আর যে ধীরে ধীরে আসে সে ধীরে ধীরে যায় যে বুঝে শুনে আসে যেতে হলে বুঝে শুনেই যায় আর যে না বুঝিয়ে এই বস বসে পড়লাম আবার কেন বসলাম আমি আমাকে বসতে বললো আর আমি বসলাম কিছুক্ষণ পরে আবার দাঁড়ায় যাবে সে কিন্তু বসার কারণ ব্যাখ্যা করে এই কারণে বসতে হবে বসাটা জরুরি বসলে এই ফায়দা তখন কিন্তু সে বসে গেলে ওকে আর তোলা কঠিন আর যদি দাঁড়িয়ে থাকে দাঁড় করানো যায় তাহলে ওকে বসানো কঠিন এই আমাদের যারা তাহিদের দাওয়াত যারা পায় এদের সাথে ওই বেদাতি মাঝাবি মুকাল্লেদ এনারা পারে না কেন পারে না এই কারণে তো তো না বুঝি কয় বড় আলেম বকতে বকতে কি যে বকতেছে তা খবর নেই সুরায় বাকারার কতটি আয়াত আছে আর কত নম্বর আয়াত বললাম এটা যে মানুষের কাছে হাস্যকর সে বুঝতে পারে না বুঝেই অনেক কিছু বলে কিন্তু যারা তাহিদের দাওয়াত দেয় ওরা যা কিছু করে বুঝে শুনি এই জন্য ইসলামের যেটা উসলুক কোরআনের যেটা উসলুক সেটা হলো দাওয়াতটা হলো স্তর বা স্তর আরবের লোকেরা মদ পান করত মদটা ছিল তাদের নিত্যদিনের সাথী ইসলাম আসার পরেও তারা মদ পান করতেন মদ তখনও হারাম হয়নি আল্লাহ রাব্বুল আলমীর মদকে যে হারাম করলেন ডাইরেক্ট একদিনে বলা হয়নি যে মদ হারাম মদ হারাম করার আগে আল্লাহ পাক মদের কিছু ক্ষতিকারক দিক তুলে ধরলেন আল্লাহ পাক বললেন ইয়াস না কানিল খমরিওয়াল ওয়াল হেনবি আপনাকে মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে قل فيهما إثم كبير ومنافع للناس বলে দিন যে এই মদ এবং জুয়ার মধ্যে মহাপাপ তবে এর মধ্যে কিছু উপকারিতাও আছে মদ আর জুয়ার মধ্যে উপকারিতা আছে কে বললেন আল্লাহ কুলফিহিমা ইসমুন কাবিরু ও ম্যানাফিউলিন কালকে আমরা প্রোগ্রাম করলাম কালিয়া চক ওই যে একটা বুড়ো মানুষ ফেসবুকে গলা ফেটে ফেটে অ্যারাবিয়ান জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বলছে জাকটার জাকের নায়কের কোনো পীর নাই আর যার পীর নেই তার পীর শয়তান ডাকের নায়ক কোনো মৌলবী লয় তার কথা তোমরা শুনো না ওই লোকের নাম হলো গোলাম সামদানি ওই গোলাম সামদানির বাড়ির সামনে গতকাল আমাদের বিশাল প্রোগ্রাম ছিল হল কালিয়াচক মালদা জেলার ওর পাশেই হল মুস্তাক বিশ্বাস মুস্তাক বিশ্বাস না মুস্তাক খন্দকার যাই হোক ওই ভদ্রলোকের বিড়ির নাম হল পতাকা বিড়ি তো উনি বলছেন যে বিড়িটা ক্ষতিকারক এটা হারাম এই ব্যবসা আমি ছেড়ে দেব মানে কোরআন হাদিসের দৃষ্টিতে এটা শরীয়তের দৃষ্টিতে হারাম হারাম আর ফাইন্যান্সিয়াল দৃষ্টিকোণে প্রতি মাসে মাসে আমাকে বিড়ি কোম্পানিতে লস দিতে হচ্ছে বলছে এই মুহূর্তে আমি বিড়ি কোম্পানি বন্ধ করতে পারতেছি না কারণ তিরিশ হাজার শ্রমিক সেখানে কাজ করে ভাত খায় এই তিরিশ হাজার শ্রমিককে আমি কোথায় কাজে লাগাবো আর তিরিশ হাজার শ্রমিককে একসঙ্গে বন্ধ করে দিই স্টপ করে দিলে এরা এসে আমার বাড়িঘর ভেঙে তসনস করে ফেলে তা আল্লাহ যে বলছেন যে মদ আর জুয়ার মধ্যে কিছু উপকারিতা আছে কুল ফিহিমা ইসমুন কাবির মানাফিউলিনা ওর মধ্যে মহাপাপ কিন্তু তার মধ্যে কিছু উপকারিতাও আছে কোরআনের এই আয়াত থেকে বোঝা গেল যে কোন জিনিসের ভিতরেই নিচক শুধু ক্ষতিকারক নেই এটা যে ওষুধ খান ওষুধের ভিতরে কল্যাণ আছে আবার সাইড এফেক্ট আছে প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে আর কল্যাণ উপকারিতাও আছে ক্ষতির দিকও থাকে উপকারের দিকও থাকে প্রত্যেকটা জিনিস যেমন প্রত্যেক মানুষ তাদের মধ্যে ভালো মন্দ উভয়টাই থাকে সেসব বিষয়ে আমরা অনেক আলোকপাত করেছি একজন দেহ ব্যবসায়ী মহিলা একটি তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করিয়ে দিল আর এই অশিলা সে ক্ষমা পেয়ে জান্নাত পেয়ে তাহলে খারাপ মানুষের ভিতরেও ভালো কিছু গুণ থাকে আবার ভালো মানুষের ভিতরেও খারাপ কিছু খাসলাত থাকে ভালো জিনিসের মধ্যেও কিছু সাইড এফেক্ট থাকে আবার খারাপ জিনিসের মধ্যেও কিছু উপকারিতা থাকে তাইলে উপকারিতা থাকলেই সেটা হালাল হয় না তাবিজ নিলে উপকার হয় তাবিজ নিলে উপকার হয় তাবিজ কি হালাল না হারাম কিরকম উপকারিতা হয় মানে এখন জিন এসে হাজির হয় তাবিজ দেওয়ার সাথে সাথে জিন পালিয়ে যায় তাবিজ খোলার সাথে সাথে জিন এসে হাজির এটা কেন হয় আগামী পঁচিশ তারিখে মানিকগঞ্জে প্রোগ্রাম আছে সেখানে সাবজেক্ট দেওয়া হয়েছে জিন সম্পর্কে এই জিন এই যে এসে হাজির হয় তাবিজ খুললেই হাজির হয় আর তাবিজ লাগাই দিলে সাথে সাথে পালিয়ে যায় এটা কিন্তু ডাইরেক্ট একটা নাটক ডাইরেক্ট একটা নাটক ওই তাবিজ বেসাওয়ালা এর কাছে এক পাল জিন থাকে যে অমকের যায় অমকের মেয়ে অমকের স্ত্রী এর যায় ক্ষতি করবি এর গায়ের উপর সোয়ার হয়ে ওরে জ্বালাতন করবি যতক্ষণ আমার কাছ থেকে তাবিজ না নিবে ততক্ষণ ওরে ছাড়বি না যে লোক তাবিজ বেছে ওই লোকই জিনটা পাঠায় জিন পাঠিয়ে দিয়ে একপাল জিন আছে বিভিন্ন জায়গায় এসব লোকদের কাছে পাঠায় পাঠাই দিলে তখন ওখানে গিয়ে জ্বালাতন করে জ্বালাতন করলে তখন বিপদে পড়ে কি এখন উপায় কি অমুকের কাছে তাবিজ নিলে ঠিক হয়ে যাবে আমার মেয়েরও এরকম হয়েছিল তাবিজ নিয়েছে ভালো হয়েছে এবার তাবিজ আনতে যায় তাবিজ ওর সাথে ওই জিনের সাথে কন্ট্যাক্ট যে আমার এখান থেকে তাবিজ নিয়ে গলায় ঝুলাইলে তুই ছেড়ে দিয়ে চলে আসবি তোর ডিউটি শেষ ছেড়ে দিয়ে চলে আসবে কার কাছে যায় যার ইমানের খালাল যার ইমানের দুর্বলতা তার কাছে যায় আমার কাছে যাবে না কেন যাবে না আমার মেয়ের ঘরে জিন সুয়ার হয়ে যদি মেয়ে মরেও যায় তো আমি তাবিজ নেব না তো জানে জানি দেখে বলে লাভ নেই যে ভয় পায় তাকে ভয় দেখায় আর যে ভয় পায় না তাকে কেউ ভয় দেখাতে যায় যার কাতুকুতু আছে তাকে মানুষ কাতুকুতু দেয় যার নাই তারে দেয় না ওরে দিয়ে তো লাভ নেই যার ভয় পায় তাকে ভয় দেখায় আর যে ভয় পায় না তাকে ভয় দেখায় যার ইমান যত মজবুত বিশেষ করে তাওহিদের ক্ষেত্রে তার কাছে তারা যায় না বলছিলাম যে তাবিজের দ্বারা কোনো উপকার হতে পারে মদের দ্বারা কোনো উপকার হয় আল্লাহ বলেছেন উলফি হিমা ইসমুন কবিরু ও মানাফিউলিন ও হুমা আকবর হিমা এই মদ আর জুয়ার মধ্যে যতটুকু ফায়দা আছে তার সে পাপের পরিমাণ বড় ভয়ানক ভয়াবহ আল্লাহ পাক মদের খানিকটা দুর্নাম গে মদের অপকারিতা ক্ষতিকারক দিক মদ একটি মহাপাতক এই কথাটা বলেই আল্লাহ পাক ওখানে সমাপ্তি দিলেন এরপরে আল্লাহ পাক বললেন লা তাকরাবু সালাতা ওয়ান্তুম সুকারা নিশাগ্রস্ত অবস্থায় সালাত আদায় করতে যেও না মদ খাওয়া অসুবিধা নেই মানে মদ হালাম হয়নি এখন মদ খাতে থাকো কিন্তু মাতাল অবস্থায় সালাতে যেও না এবার টাইম নির্ধারিত হয়ে গেল সকালবেলা ফজর করে খায় জ্বর বন্ধ চলবে জোর করে খেলে আসরের টাইম হয়ে যাবে মাতলামি ছুটবে না অতএব জ্বরের পরে খাওয়া বন্ধ আসরের পরে খেলে মাগরীবের টাইম কাছে আসতেছে মাগরীবের পরে খাওয়াবো এবার এসার পরে খেয়ে আবার ঘুম দেয় ফজরের সময় আবার ওঠে যারা দিন রাত চব্বিশ ঘন্টা অহরহ যখন তখন মদ খাচ্ছিল এদের মদের টাইমটা আল্লাহ নির্ধারণ করে দেবে মদ হারাম নেই কিন্তু মদের টাইমটা নির্ধারণ করে যে তোমরা মাতাল অবস্থায় সালাতে এসো না বলে না মদ খেও না এই টাইম ছাড়া তা বললেন না বলেন মাতাল অবস্থায় সালাতে এসো না এখন মাতাল অবস্থায় সালাতে না যেতে হলে সালাতে যাওয়ার টাইমে মাতলামি যাতে না হয় সেই নির্দেশ পালন করতে গিয়ে মদটা এবার সীমাবদ্ধ হয়ে গেল মদ যখন সীমাবদ্ধ রাতে যদি খাওয়ার সুযোগ না হয় তো ওই দিন গেল সকালে যদি খাওয়ার সুযোগ না হয় তো ওই দিন গেল রাতে যদি খাওয়ার সুযোগ কোনো কারণে না হয় তো ওই দিন গেল যখন ইচ্ছা তখনই ঢেলে নিয়ে খাচ্ছিল সেই জিনিসটা কি গেল বন্ধ হয়ে এরপরে রসুল্লাহামের মাধ্যমে হাদিসের মাধ্যমে পাঁচটি পাত্রকে হারাম করে দাও না হ্যাঁ রসুল্লাহাম নাকিরে ওয়াল হামতামে ওয়াল মুজাফাতে ওয়াল দুব্বায় দুব্বা হল লাউয়ের পাকা লাউয়ের বিচি বের করে যেই খোলস থাকে ওটাকে আরবিতে দুব্বা বলা হয় দুব্বা মানে লাউ কিন্তু এই লাউয়ের বস আমাদের বলে লাউয়ের বস বলে আমাদের সাইল সাইল টাইল ইত্যাদি মহিলারা গ্রামে রাখে পাকা লাউ বিচি সরায় নিয়ে গেলে ওই খোলসটা দিয়ে এটা পাত্র হয় ওই পাত্রের মধ্যে মদ ভিজালে মদটা ভালো মজে এবং মাতলামিটা খুব ভালোভাবে হয় তারপরে কাঠের পাত্র কাঠের যে কি বলে গাছের গোড়া যেটা দিয়ে যে আগে ঢেঁকিতে ধান বানার সময় ওরারে আমাদের এলাকায় বলতো পারণ তো যেখানে দেয় ওই খাটিটা দেয় পরে ধান ভানার সময় যে পাটটা তার উপরে দেয় ওটা কাঠের তৈরি তো এইরকম কাঠের পাত্র কাঠের পাত্র তারপরে মাটির পাত্র লাউয়ের ওই বস এই জাতীয় পাত্র হারাম করে দেওয়া হল এ বলা হলো না যে এই পাত্রতে মদ ভিজায়ও না তা বলল না বললো যে এই পাত্র ব্যবহার করা চলবে না এই পাত্র যখন ব্যবহারই চলবে না তো মদ ভিজায় কি করে এবার নর্মাল পাত্রে মদ ভিজানো শুরু করলো মদ আগের মতো মাতলাও হয় না মদের মাতলার পাওয়ারও কমে গেল খাবার টাইমও সীমিত হয়ে গেল মদকে অপকারী এ ঘোষণাও দেওয়া হয়ে গেল পরিশেষে একদিন রাতের বেলায় রসুল্লাহ সাল্লাম বেলাল রাজি আল্লাহ বেলাল ঘোষণা দিয়ে দাও ম ধারা এ কথার মানে এই নয় যে আমি আপনি এইভাবে আস্তে আস্তে হারাম জিনিস বর্জন করব জি না হারাম জিনিস তাৎক্ষণিকভাবে আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে আল্লাহ পাক বলছেন আল্লাহ রসুলাম বলছেন ইজা আমার তুকুম্বি আমরিন ফাতু বিহা মাস্তা তুম যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ দেই যতটুক পারো ততটুক করো কোন কাজের আদেশ দিলে যতটুক পারো ততটুক করো আর যখন কোনো নিষেধ করি নিষেধটা ছেড়ে দাও ছেড়ে দিতে সমস্যা কম আর করতে সমস্যা বেশি দান করতে হবে সবাই দান করেন তো যে যতটুক পারবে সে ততটুকু দিবে যার দশ টাকা আছে সে দশ টাকা দিবে যার এক হাজার টাকার সামর্থ্য আছে সে এক হাজার দিবে এটা হলো সামর্থ্য অনুযায়ী যার দশ টাকা দেওয়ার সামর্থ্য আছে তাকে এক হাজার চাইলে তো দিবে না পারবে না দিতে তাহলে আদেশ পালনের জন্য মানুষের দুর্বলতা সবলতার মাপকাঠি আছে কিন্তু নিষেধকে বর্জন করতে দুর্বলতা সবলতার মাপকাঠি নেই যেমন একটা জিনিস গড়তে অনেক লোক লাগে কিন্তু ধ্বংস করতে লোক লাগে না এই মসজিদের ঘর বানাতে কত মিস্ত্রি লেগেছে কত লোক লেগেছে কত পরিশ্রম কিন্তু এটাকে ধ্বংস করার জন্য একটা আদনা দরদার যে কোনো ছেলে পেলেকে দায়িত্ব দিলে এখানে কেরোসিন তার সিটি দিয়ে আগুন ধরায় দেয় হয়ে গেল তার মানে ক্ষতি করতে যোগ্যতাও লাগে না লোকও বেশি লাগে আর উপকার করতে লোক বেশি লাগে এবং যোগ্যতা সম্পন্ন লোক লাগে অযোগ্য লোক দিয়ে হয় তাহলে কোনো কাজ করতে হলে শক্তি সামর্থ্য লাগে কিন্তু সেটাকে ছেড়ে দিতে সমর্থ লাগে না দড়িটা টেনে ওটাকে টেনে তুলে আনাটা কঠিন ছেড়ে দেওয়াটা সহজ হাত ফসকায় দিলে ছুটে চলে গেল এই জন্য রসদান বলছেন যখন তোমাদেরকে কোনো নিষেধ করি তখন পুরাটা ছেড়ে দাও ছেড়ে দিতে তোমার কোনো কষ্ট নেই আর যেটা আদেশ করি সেটা যতটুক পারো ততটুক করো ফাতু বিহা মাস্তা তুম যতটুক পারো ততটুক আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো এই যে ইসলাম যেভাবে মানুষের উপরে একটা জিনিস একদম হুট করে চাপায় দেননি একদিনেই সবকিছু কায়েম করে ফেলেননি আস্তে আস্তে আস্তে আস্তে মানুষের মন মেজাজ এইভাবে গড়তে গড়তে একসময় মানুষ ওইভাবে গড়ে উঠেছে যে লোক আস্তে আস্তে এইভাবে গড়ে উঠেছে সেই লোক তার মেধাটা মননশীলতা তার আচরণগত এবং বিদ্যাগত একটা যে সামঞ্জস্যশীলতা আমি অনেক কিছু জানি কিন্তু আমল করতে পারি তার মানে এলেম এক জিনিস আর আমল আর এক জিনিস এলেমের সাথে আমলের সামঞ্জস্যশীলতা আস্তে আস্তে যখন পরিধি আস্তে আস্তে বাড়তে থাকে তখন ওটা কঠিন হয় না আজকে দশ কেজি উঠালাম কালকে এগারো কেজি উঠালাম পরশু দিন বারো কেজি উঠালাম তারপর দিন তেরো কেজি উঠালাম এইভাবে উত্তোলন করতে করতে এক সময় আপনি এক মন দুই মন উঠাবেন আপনি টের পাবেন কেননা যে আস্তে আস্তে আপনার ওই গ্রহণযোগ্যতা ওইভাবে এক কেজি এক কেজি করে বাড়তে বাড়তে গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়েছে দাওয়াতি কাজের যেটা এটা একজন দায়ী সে একজন মানুষকে দাওয়াত দেবে সবগুলি আদেশ একসাথে দিয়ে দেবেন তোমার ফুল প্যান্টটাও কেটে নাও দাড়িগুলি রেখে দাও স্ত্রীরে পর্দায় রাখো পাঁচ অক্ত জামাতে আসো তারপরে এটা করো সেটা করো সুদি সুদটা বন্ধ করে দাও জাকাতটা চালু করে দাও ওরে বাবা আমি এসব ইসলাম এত পারবো না বাবা আমার দ্বারা সম্ভব নয় এত কাজ আমার দ্বারা হয় না আচ্ছা আপনি পাঁচক্ত সালাদটা জামাতে পড়েন আর বাকিগুলো চেষ্টা করেন দাঁড়িয়ে রাখতে স্ত্রী মানা করে একটু রাখেন আপাতত একবারে শেষে ফেলেন একটু রেখাটা থাকুক তো রেখাটা থাকলেই একজন যে ক্রেজি বক্তা সে বলবে যে চাঁচা আর সাঁটা সমান তাই কি হয় চাঁচা আর সাঁটা কি সমান হয় না এত চেষে ফেলে পুরা চেহারাটাই পুরুষের যে আলামত আল্লাহ দিয়েছেন সেই আলামতটাই আউট করে দিয়েছে আর একটা দাড়ি কেটে ছোট করে ফেলেছে এটা একটা আল্লাহর ফরমানি কিন্তু পুরুষের আলামতটা চেহারার মধ্যে একটু আছে একটু রাখতে রাখতে একসময় আমার একটু বড় হবে বা সম্ভব না রাখার চেয়ে তো ভালো তো কমস কম একটু একটু রাখেন একবারে স্নেছে একবার ওইভাবে ফেলে একটু রাখেন এইভাবে দাওয়াতটা যখন দেবেন তখন সেই দাওয়াতটা ফলপ্রসূ হবে আমরা ভাইদেরকে অনেক পরামর্শ দেই যে নতুন কোন এলাকায় যখন দাওয়াত পৌঁছাবেন তখন যে সমস্ত আলেমোলামা ফেমাস ফেমাস মানে নাম শুনলেই সবাই চিনে ফেলে আবার তার মধ্যে দুই একজনের নাম আছে যে নাম শুনলে অ্যালার্জি শুরু হয় তাই অ্যালার্জিটিক নেগেটিভ সেন্সে নেবেন না আবার একটা কথা নেগেটিভও নয় পজিটিভও কাঁটা তো পায়ে ফুটলে খুব অসুবিধা হয় কিন্তু কাঁটা দিয়ে আবার কাঁটা তুলতে হয় তাহলে কাঁটা কোন কাজে ক্ষতিও করে আবার উপকারও করে তো সবসময় পজিটিভ মেজাজটা পজিটিভ রাখবেন নেগেটিভ চিন্তা করে নেগেটিভ যারা চিন্তা করে তারা ক্ষতিগ্রস্ত হয় বেশি ভালো কথাকেও খারাপ দিকে নিয়ে বলছি অ্যালার্জিটিক আমার অ্যালার্জি নেই যাদের কাছে অ্যালার্জি হয় আর ফেমাস ফেমাস শব্দটা ভালোই এটা তার আপত্তিকর কিছু ফেমাস ফেমাস নাম শোনার সাথে এক বাক্যে তাকে চিনে ফেলবে তো নতুন এলাকায় দাওয়াতি কাজ করবেন আননোন ফেস জুনিয়র গ্রুপের বা যাদেরকে কেউ চেনে না সহজে এই ধরনের কিছু দিনই ভাই দিয়ে সেখানে আস্তে আস্তে ছোট ঘরোয়া একটা সেমিনার জাতীয় একটা প্রোগ্রাম করেন আপনার বাড়িতে একটা চা চক্রের আয়োজন করেন একজন একটু জুনিয়র ব্যাসের কাউকে নিয়ে দু পাঁচ মিনিট কথা হোক আরে যখন ওই যে চাঁদের চাঁদ আবিষ্কার করতে গেল রাশিয়ায় নভোচারীরা তো সর্বপ্রথম ওই চন্দ্র তরির ভিতরে লাইকা নামক এক কুকুর পাঠায় দেয় বলে কুকুর যদি সুস্থ শরীরে ফিরে আসে তাহলে মানুষ পাঠানো হবে উদাহরণটা যদি ভুল হয়ে যায় এক্সকিউজ মি উদাহরণটা শুনতে খারাপ শোনা যাচ্ছে কিন্তু আসলে মানে ওরা মানুষ প্রথমে একজন বৈজ্ঞানিককে পাঠায় দিলে সে যদি মারা যায় তো ওই বৈজ্ঞানিক তো আর একটা হবে না কাজেই এটা প্রাণী পাঠায় দাও এই প্রাণীটা যদি বেঁচে থাকে তাহলে ইনারাও যায় বেঁচে থাকবে এটা হল অনটেস্ট অনটেস্টে একটু ছোট কোন আলোচক ছোট একজন ছোট কাউকে ছোট বলার কায়দা নেই তারাও কোরআন হাদিসই বলে কিন্তু জুনিয়র ব্যাসের কোন এক ভাইকে নিয়ে আপাতত একটা ছোট মোটো ঘরোয়া বা একটা সেমিনার জাতীয় করে তারপর না হয়ে গেল সুন্দর এ নেক্সট টাইমে আর একটু বড় করে করে তারপরে নেক্সট টাইমে আর একটু বড় করে তারপরে নেক্সট টাইমে যাদেরকে নিতে চান তাদেরকে আমরা কি করি আমরা প্রথম দিনেই টার্গেটকে অমককে চাই যায় দেখা যায় লাস্টে আমও গেছে সালাও গেছে যে কটা লোক তৈরি হয়েছিল ওই কটা লোকও গিয়ে গেছে ডিসপ্লেস হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কেস কাছারি মামলা মকদ্দমার সামনেও পড়ে গেছে বহু রকমের ক্ষতিগ্রস্ত এই যে এগুলি হয় কেন অতি আবেগের কারণ অতি আবেগ বহুদিন বহুবার বলা হয়েছে যে আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ আর বিবেককে কোরআন হাদিস দিয়ে নিয়ন্ত্রণ করতে আবেগ বিবেক দিয়ে নিয়ন্ত্রণ হবে খালি আবেগ দিয়ে হলেন বিবেককে আবার জিজ্ঞেস করতে হবে যে আবেগটা ঠিক আছে excess of everything is very bad তারপরে বিবেক যখন বলল যে হ্যাঁ ঠিক আছে এবার বিবেকের বলাই ঠিকটা কোরআন হাদিসের মাপ মাপকাঠিতে ঠিক কিনা আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ আর বিবেককে কোরআন হাদিস দিয়ে পরীক্ষা করে দেখতে রসুল্লাহাম সাল্লাম বিন জাবাল রাজি আল্লাহ তালকে ইয়ামানে পাঠাচ্ছেন ইয়ামানে পাঠিয়ে বলছেন হে মুয়াজ তুমি যাচ্ছ হাদিসটা দাঁড়ে নিতে আসছে হাদিসটা দাঁড়ে নিতে আসছে হে মুয়াজ তুমি যাচ্ছ আহলে কেতাবের কাছে আহলে কেতাব মানে ওদের মধ্যে পণ্ডিত লোক আছে আহলে কেতাবের মধ্যে ইহুদিন আসারাদের জ্ঞানী গুণী লোক আলেমা তাওরাত ইঞ্জিলের এলেমধারী লোক আছে সেখানে কথাটা বলছে মেপে মাজ তুমি প্রথমে গিয়ে তাদেরকে তাওহিদের দাওয়াত শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এই দাওয়াত কাকে দিবে আর মোহাম্মদ আল্লাহ রাসুল এটা হল ভাইটাল পয়েন্ট এটা হলো মূল কথা মৌলিক কথা আর মৌলিক কথার সাথে অধিকাংশ মানুষ একমত থাকে সেখানে দ্বিমত থাকে না মানুষ তো সালাদ আদায় করতে হবে এ কথার সাথে সব মুসলিম একমত সেরেক করা যাবে না বেদাত করা যাবে না এটা সবাই একমত সিটাগাঙ্গের ওই হুজুরের মতো হুজুর সাহেব বেদাত করছে আর বলছে আল্লাহ তুমি সেরেক বেদাত থেকে আমাদেরকে বাঁচাও তখনই আমার চোখ দিয়ে দুই ফুটা পানি এসে গেল যে এই রাতের বেলায় এই লোক বেদাত থেকে বাঁচার চেষ্টা করতেছে কিন্তু সে যে নিজেও বেদাত করতেছে সে নিজেও বুঝতেছে যে লোক বেদাত থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কানছে সে লোক যদি বুঝতে পারত যে এটা বেদাত তাহলে করত আর একদিন আমার এক উস্তাদের সাথে গেলাম উস্তাদ মানুষ আমার বলে চলো দাওয়াত খেয়ে আসে তো এই কাঁকরাইলের মোড়ে আমার এমনি আসে কাঁকরাইলের মোড়ে এক বাসায় দাওয়াত খেতে গেলাম উস্তাদের সাথে উস্তাদ কোথায় দাওয়াত পেয়েছে যাচ্ছে আমার আর মনে হলো না যে কিসের দাওয়াত আসার পরে এবার কাঁকরাইলের মোড়ে ওই বাড়ি সবে বরাতের মৌসুমে সেই দাওয়াত সবে বরাতের বিরুদ্ধে উস্তাদ খুব ভালো ওয়াজ করলেন তারপরেই ওই বাড়িওয়ালাকে বলছে যে আপনার অনেক মাঝাবি আত্মীয় এসেছিল তাদেরকে দেখেই সবে বরাত যে বেদাত খুব ভালো করে বলে দিল খাওয়া দাওয়া শেষে এখন বের হওয়ার সময় জানছি যে ওই লোকের বাপের মৃত্যুবার্ষিকীর দাওয়াত খেয়ে গেলাম মৃত্যুবার্ষিকীর দাওয়াত চলছে আর সেখানে সবে বরাতের বিরুদ্ধে ওয়াদ হচ্ছে তাই তো বলছিলাম যে এক বুড়ি আর এক বুড়িকে বলে নানি শাশুড়ি এক বেদাতি আর এক বেদাতিকে বলে বেদাতি কিন্তু সেও যে নিজে বেদাত করছে সেও যে শরীয়ত গহিত কাজ করছে সেও বোঝেন আল্লাহ কসম যদি সে বুঝত তাহলে করত না সে সবে ভারতের হালুয়া রুটি ছাড়তে পারছে এই মরাবাড়ির ফয়তা ছাড়তে পারল না কেন অবশ্যই পারত সে যখন মাজার ব্যবসা ছেড়ে চলে আসতে পেরেছে সে যখন দুনিয়াবি স্বার্থকে ত্যাগ করতে পেরেছে এটাও পারত এটা পারেনি কেন ওইটুকু বুঝেছে তাই পারেছে এটুকু বোঝে নিতেই পারে না তার মানে বুঝের এখনো ঘাটতি রয়েছে মহাজবিন জাবাল রাজি আল্লাহ রসুলাম বললেন মৌলিক কথাগুলি আগে বলো মৌলিক কথাগুলি আগে বললে সেখানে সবাই অধিকাংশ লোককে একমত পাওয়া মৌলিক কথাগুলি আগে বলার পরে তারপরে পরেরটা পরে বলো বলো আসাদ আল্লাহ মোহাম্মদ ফাইন হুম আতাউল ইজালে তারা যদি তোমার এই কথাটা মেনে নেয় তখন তাদেরকে বলো তাদের উপর পাঁচ অক্ত সালাদ ফরজ কথা না মানলে তাওহিদ গ্রহণ না করলে যার তাওহিদ নাই তার কোন সালাতেরও দরকার কি হবে তার সালাদ দিয়ে আর কি হবে তার জোরে আমি আর আসতে আমি আর রফুলিয়া দেই আর বুকের উপর হাত রাখা আর না রাখা তার আকিদা যদি ঠিক না থাকে তার তাওহেদটা যদি ঠিক না থাকে তাওহেদ ফির রুবুবিয়া তাওহেদ ফিল উলুহিয়া তাওহেদ ফিল আসমা সিফাত ও তাওহেদুন ফির রিসালা আল্লাহর তাওহিদ আছে রসুলের তাওহিদ তাওহিদ মানে একত্ববাদ এক আল্লাহর এবাদত আর এক রসুলের তরিকা রসুলের একচ্ছত্র তরিকা মানার নাম তাহিদ ফির রিসালা রসুল্লাহ সাল্লামের রেসালতের সাথে নেতৃত্বের সাথে রসুল্লাহ সাল্লামের শরীয়তের সাথে তরিকার সাথে আর কারো তরিকার যদি মিশ্রণ হয় তাহলে রেসালতের দৃষ্টিকোণে সেখানে সিঁড়ি প্রতিষ্ঠিত হয়ে এক আল্লাহ যেমন একচ্ছত্র এবাদত পাওয়ার হকদার এক রসুল সাল্লাহ সাল্লাম একচ্ছত্র ভাবে আনুগত্য পাওয়ার অর্থ দিনের ক্ষেত্রে দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্যের জন্য অনেক লোক অফিসে চাকরি করে বসের আনুগত্য করবে চাকরির প্রমোশনের জন্য বসকে এক গ্লাস পানি এনে দিলে কোনো সমস্যা নেই যত খেদমত ভালো দিতে পারে সার্ভিস ভালো বস তত খুশি হবে বেতন তত বাড়বে ভালো এটা কোনো নো প্রবলেম দুনিয়ার জন্য দুনিয়া আর একটা হলো দিনের জন্য দুনিয়া আর একটা হলো দুনিয়ার জন্য দিন বসের সামনে বস তো খুব নামাজি মানুষ বসের সামনে নামাজটা সুন্দর করে পড়লে আমার চাকরি প্রমোশন দিন তখন হয়ে যাবে সেরে কেন সালাদ পড়বেন আল্লাহকে খুশি করার বসের চাকরির সাথে সালাতের কি কানেকশন তাহলে বসকে দুনিয়াবি কিছু দিলেন দুনিয়া হাসিলের জন্য ইনশাল্লাহ নো প্রবলেম তাই বলে ঘুষ দেওয়া যাবে না আপনার সার্ভিসটাই সুন্দরভাবে করলেন সেটাও ভিন্ন যাই হোক রসুল্লাহাম রেসালতের একত্ব আর আল্লাহর এবাদতের একত্ব যদি তারা প্রতিষ্ঠিত করে তখন তাদেরকে বলল যে পাঁচ অক্ট সালাদ তোমাদের জন্য প্রযোজ্য আর যারা এটা বলেনি তাদের জন্য পাঁচ অক্ত সালাতের দরকারও নেই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين